বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শপথ তাহাদের যারা নির্মমভাবে উৎপাটন করে এবং যাহারা মৃদুভাবে বন্ধন মুক্ত করিয়া দেয় এবং যাহারা তীব্র গতিতে সন্তরণ করে এবং যাহারা দ্রুত বেগে অগ্রসর হয় অতঃপর যাহারা সফল কর্ম নির্বাহ করে সেদিন প্রথম সিংহাধনে প্রকম্পিত করিবে তৎবাহ উহাকে অনুসরণ করিবে পরবর্তী সিংহাধ্বনি قلوب يومئذ واجفه কত হৃদয় সেদিন সন্ত্রস্ত হইবে ابصارها خاشعه উহাদের দৃষ্টি ভীতি বিহবলতায় নত হইবে يقولون أئنا لمردودون في الحافرة তাহারা বলে আমরা কি পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত হইবই أئذا كنا عظاما نخرة গলিত অস্থিতে পরিণত হওয়ার পরও قالوا تلك إذا كرة خاسرة তাহারা বলে তাহাই যদি হয় তবে তো ইহা সর্বনাশা প্রত্যাবর্তন فإنما هي زجرة واحدة ইহা তো কেবল এক বিকট আওয়াজ فإذا هم بالساهرة তখনই ময়দানে উহাদের আবির্ভাব হইবে هل أتاك حديث موسى তোমার নিকট মুসার বৃত্তান্ত পৌঁছিয়াছে কি إذ ناداه ربه بالواد المقدس طوى যখন তাহার প্রতিপালক পবিত্র উপত্যকা তুয়ায় তাহাকে আহ্বান করিয়া বলিয়াছিলেন اذهب إلى فرعون إنه طغى ফেরাউনের নিকট যাও সে তো সীমালঙ্ঘন করিয়াছে فقل هل لك إلى أن تزكى এবং বলো তোমার কি আগ্রহ আছে যে তুমি পবিত্র হও وأهديك إلى ربك فتخشى আর আমি তোমাকে তোমার প্রতিপালকের দিকে পথ প্রদর্শন করি যাহাতে তুমি তাহাকে ভয় করো অতঃপর সে উহাকে মহা নিদর্শন দেখাইল কিন্তু সে অস্বীকার করিল এবং অবাধ্য হইল অতঃপর সে পশ্চাৎ ফিরিয়া প্রতিবিধানে সচেষ্ট হইল সে সকলকে সমবেত করিল এবং উচ্চস্বরে ঘোষণা করিল فقال أنا ربكم الأعلى আর বলিল আমি তোমাদের শ্রেষ্ঠ প্রতিপালক فأخذه الله نكال الآخرة والأولى অতঃপর আল্লাহ উহাকে আখিরাতে ও দুনিয়ায় কঠিন শাস্তিতে পাকড়াও করিলেন إن في ذلك لعبرة لمن يخشى যে ভয় করে তার জন্য অবশ্যই ইহাতে শিক্ষা রইয়াছে أأنتم أشد خلقا أم السماء بناها তোমাদেরকে সৃষ্টি করা কঠিনতর না আকাশ সৃষ্টি তিনি ইহা নির্মাণ করিয়াছেন رفع سمكها فسواها তিনি ইহার ছাদকে উচ্চ করিয়াছেন ও সুবিনস্ত করিয়াছেন আর তিনি ইহার রাত্রিকে করিয়াছেন অন্ধকারাচ্ছন্ন এবং প্রকাশ করিয়াছেন ইহার সূর্যালোক এবং পৃথিবীকে ইহার পর বিস্তৃত করিয়াছেন أخرج منها ماءها ومرعاها তিনি উহা হইতে বহির্গত করিয়াছেন উহার পানি ও তৃণ والجبال أرساها এবং পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রথিত করিয়াছেন متاعا لكم ولأنعامكم এই সমস্ত তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুদের ভোগের জন্য فإذا جاءت الطامة الكبرى অতঃপর যখন মহাসংকট উপস্থিত হইবে يوم يتذكر الإنسان ما سعى মানুষ যাহা করিয়াছে তাহা সে সেই দিন স্মরণ করিবে وبرزت الجحيم لمن يرى এবং প্রকাশ করা হইবে জাহান্নাম দর্শকদের জন্য অনন্তর সে সীমা লঙ্ঘন করে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয় জাহান্নামি হইবে তাহার আবাস وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى পক্ষান্তর যে স্বীয় প্রতিপালকের সম্মুখে উপস্থিত হওয়ার ভয় রাখে এবং প্রবৃত্তি হইতে নিজেকে বিরত রাখে فإن الجنة هي المأوى জান্নাতি হইবে তাহার আবাস يسألونك عن الساعة أيان مرساها উহারা তোমাকে জিজ্ঞাসা করে কিয়ামত সম্পর্কে উহা কখন ঘটিবে فيم أنت من ذكراها ইহার আলোচনার সঙ্গে তোমার কি সম্পর্ক إلى ربك منتهاها ইহার পরম জ্ঞান আছে তোমার প্রতিপালকেরই নিকট إنما أنت منذر من يخشاها যে উহার ভয় রাখে তুমি কেবল তাহার সতর্ককারী كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها যেদিন উহারা ইহা প্রত্যক্ষ করিবে সেদিন উহাদের মনে হইবে যেন